আল্লাহ হারাম করে দিয়েছেন এটা একটা জঘন্য পাপ এর কবল গ্রাসে পড়ে আজ পৃথিবী এক কঠিন অবস্থায় দাঁড়িয়েছে তারপরও এই অন্যায় অবিচার থেকে উত্তীর্ণ হওয়ার মতো সুযোগ আমাদের কঠিন তারপরও যদি আমরা সবাই মিলে কাজ করি তাহলে যে কোনো কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে জাবিউন আবদুল্লাহ রাজিল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন লা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী লানত করেছেন রাহমাতুল্লাহ আলমিন তিনি লানত করছেন অভিশাপ করছেন লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়ার দোয়া করছেন মানে এরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় কার প্রতি লানত করেছেন আকেলার রেবা যে সুদ খায় যে সুদ খায় অমো কেলাহু যে খাওয়াই খাই বলতে যে নেয় হয়তো নিল কিন্তু খেলো না কারণ বেশিরভাগ মানুষ খাওয়ার ব্যাপারটাই তো সঙ্গে সম্পর্ক কাজে খাওয়া কথা বলেছে অর্থ এই না যে সে নিল কিন্তু খেলো না এমন কথা নাই বরং যে গ্রহণ করে অমো কেলাহু যে খাওয়াই দিল খেলো না হয়তো অন্য কোনো কাজে লাগালো কারণ বেশিরভাগ মানুষ দেয় তাকে খাওয়ার জন্যে যে দাতা সুদ যে দেয় আর যে নেয় ওয়াকাতে বাহু এই সুদ দেওয়া নেওয়ার যে আগ্ধ যে নেওয়া দেওয়ার যে অনুষ্ঠান বা এই নেওয়া দেওয়ার যে চুক্তিপত্র যে লিখে দেয় আর যারা সাক্ষী থাকে দুইজন সবার প্রতি লানত করেছেন আল্লাহ নবী আলিসাল্লাম যে খেলো যে খাওয়ালো যে এই চুক্তি লিখলো সুদ ব্যাংকিংয়ে কাজ করলো বা কোম্পানিতে বা এনজিওতে এই ধরনের কাজ যে করলো আর একটা সাক্ষী যে থাকলো দুই পক্ষের এই সবার প্রতি লানত করলেন কে প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কত বড় অন্যায় কত বড় এটা একটা জঘন্য গর্হিত কাজ আরও তিনি বললেন অকাল আহম সাওয়া তিনি বললেন সবাই বরাবর সবাই সমান যে খেলো আর যে খাওয়ালো যে লিখলো যে সাক্ষী রাখলো এই অন্যায় কাজে যারাই জড়িত হলো পাপের ক্ষেত্রে সবাই সমান নাউজবিল্লা কাজেই ভাববেন আমি তো খেলাম না আমি তো খাওয়ালাম না বা আমি তো শুধুমাত্র লিখলাম আমার কি দোষ আমি তো শুধু সাক্ষী থাকলাম সবাই সমান এই পাপে পাপের ভাগটা সবার জন্য সমান হবে কাউরি জন্য কম হবে না কারণ এটা অন্যায় কাজ ও তা আলাল বীর ও তাকুয়া নেকির কাজে তাকোয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো ওলা তাওয়ানু আলাল ইসমাল উদওয়ান এবং সীমালঙ্ঘন পাপের কাজে কেউ সহযোগিতা করো না কেউ যদি বলে আমি কি করব কর্মচারী আমাকে লিখতে হয় বা কেউ যদি বলে আমি একজন কর্মচারী সাক্ষী হিসেবে আমাকে টিপসই বা সিগনেচার করতে হয় আমার ম্যানেজার বা আমার সরকার বা আমার ব্যাংক বা আমার দায়িত্বশীল আমাকে বাধ্য করেছে আমি করব কি আমার পাপ কোথায় মনে রাখতে হবে লাতা ফিমা আসিয়াতিল খালেক আল্লাহ নাফারমানি করে তার নাফারমানি করে কোনো মানুষের কোনো ফারাবারদারি আল্লাহর সঙ্গে অন্যায় করে কোনো মানুষের কোনো কথা মান্য করা যাবে না বাবা হোক মা হোক ওস্তাদ হোক যেই হোক না কেন কাউরি কোনো কথা মানা যাবে না যখন তার সেই কথা বা তার সেই দায়িত্ব আল্লাহর সঙ্গে বিপরীত হয়ে যাবে আল্লাহর হকের উপরে অন্য কাউরি হক চলবে না সবচেয়ে বড় হক আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিনের যিনি আমার রাজ্জাক যিনি আমার মালিক যিনি আমার খালেক তার হক নষ্ট করে কোনো মানুষের হক আদা করা চলবে না এ কথাটা আমাদেরকে শক্ত করে মজবুত করে জেনে নেওয়া আমাদের জরুরি হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন বোখারি শরীফের বর্ণনা অনুরূপ তবে বোখারিতে হাদিসটি জাবের থেকে বর্ণিত না বরং আবু জোহাইফা থেকে বর্ণিত হয়েছে একই অর্থের হাদিস কাজে আমরা সুদের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে সুদ কারবারের সঙ্গে যাদের সহযোগিতা রয়েছে ব্যাংক হোক সেটা সমিতি হোক সেটা এনজিও হোক সেটা ব্যক্তি হোক সর্বপ্রকার সুদের সঙ্গে সম্পর্ক আমাদেরকে বিচ্ছিন্ন করতে হবে সুদমুক্ত হওয়ার জন্যে আমাদেরকে যা যা করা দরকার তা আমাদের করার জন্যে অবশ্যই পা বাড়াতে হবে ওয়ান আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন عن النبي صلى الله عليه وسلم قال الربا ثلاثة وسبعون بابا أيسرها مثل أن ينكح الرجل أمه وإن أربى الربا إرد الرجل المسلم راه ابن ماجه مختصرا والحاكم বেতামামে ওয়াসাহা আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন সুদের তেহাত্তরটা পাপের দরজা রয়েছে স্তর রয়েছে আইসারোহা মিসলাইয়ান কাহার রাজুল সবচেয়ে নিম্নমানের সহজ যেটা পাপ দরজা সেটা হলো কি যে একজন মানুষ তার মাকে বিবাহ করে অর্থাৎ মার সঙ্গে জেনা করে নাউজবিল্লা তাহলে পুরুষের ক্ষেত্রে এ হবে সে যেন তার মার সঙ্গে জেনা করে সবচেয়ে সহজ এত জঘন্য এত মানে রুচি বিরোধী কাজ আর মেয়ে মানুষ যদি সুদ খায় তাহলে এর বিপরীত কি দাঁড়াবে সেজন্য তার বাপের সঙ্গে জেনা করলো নাউজবিল্লা এই হাদিসের বিপরীত অর্থ এটাই তো দাঁড়ায় আল্লাহ নবী আহিসালাম সুদখোরের সবচেয়ে তেহাত্তরের মধ্যে নিম্নমানের অন্যায়টাকে এমন একটি জঘন্য কাজের সঙ্গে তুলনা করলেন আমার মনে হয় এটি শোনার পরে এই হাদিসটি জানার পরে কোনো মুসলিম যার যাররা ইমান আছে সে এই সুদ থেকে অবশ্যই সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখার জন্যে সর্বাত্মক চেষ্টা করবে আর এই জানার পরেও কেউ যদি তার অন্তরের মধ্যে কোনো প্রভাব না পড়ে তারপরে বুঝতে হবে তার ওই অন্তরে তার ওই কলবে ইমান আছে কিনা আল্লাহ ভালো জানেন তিনি অন্তর্জামী ইন্নাহ আলিম বিদাতিসদুর এই জন্য আমরা এই হাদিস জানার পরে রাসুলের লাহানাত জানার পরে আল্লাহ রাসুলের যুদ্ধ ঘোষণা জানার পরে এটা ধ্বংসাত্মক জানার পরেও এই সুদ কারবারের সঙ্গে যদি আমাদের কোনোভাবে সম্পর্ক থাকে এটা নিঃসন্দেহে আমাদের দুনিয়া আখেরাতের জন্য অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়াবে এ ব্যাপারটা আমাদেরকে ভালো করে ইয়াদ এবং স্মরণ রাখা দরকার হাদিসটি ইমাম ইবনে মাজা সংক্ষিপ্ত বর্ণনা করেছেন ইমাম হাকেম পূর্ণ হাদিসটি বর্ণনা করেছেন এবং সহি বলেছেন হাদিসটি সহি ওয়ান আবি সাইদুল খুদি রাদিয়াল্লাহু তাআলা আন أن النبي صلى الله عليه وسلم قال لا تبيع الذهب بالذهب إلا مثلا بمثل ولا تشفوا بعضها على بعض ولا تبيع الورق بالورق إلا مثلا بمثل ولا تشفوا بعضها على بعض ولا تبيعوا منها غائبا بناجز متفق عليه আবু সঈদ খুদরি রাজি আল্লাহ আনহু আমাদেরকে বর্ণনা করে দিচ্ছেন যে আল্লাহ নবী আসালাম বলেছেন লা তাবি উদ্দাহাব বিদ্দাহাব ইল্লা মিসলান বেমিসলিন স্বর্ণ যেই কোনো কোয়ালিটির হোক যেই কোনো মানের হোক দুইটি স্বর্ণ সমান সমান ছাড়া বরাবর ছাড়া কম বেশ করে তোমরা বেচা কিনা করবে না ওলা তো শিফু বা আধা আলাবাদ একটা স্বর্ণকে আরেকটা স্বর্ণের উপরে তোমরা বেশি করে বিক্রি করবে না স্বর্ণ যদি হয় তাহলে একটা আরেকটার উপরে বেশি করে দাম বেশি বা তার ওজন বেশি করে বিক্রি করা চলবে না যদি পুরাতন স্বর্ণ হয় অলঙ্কার হয় কম দামের হয় ওটা বেচে দিতে হবে বিক্রি করার পরে ওই টাকা দিয়ে অন্যত বা নতুন স্বর্ণ বা অলঙ্কার কিনবে একটা দিয়ে আরেকটা বিনিময় করা চলবে না এটি হারাম কম বেশ করা চলবে না ওয়ালা তাবিউল ওয়ারে কাবিল ওয়ারে ইল্লা মিসলান বেমিসলিন আর তোমরা চাঁদি রূপ্য যেটা এটাও একটা আটটার বিনিময়ে সমান সমান ছাড়া বিক্রি করবে না বরাবর যে নয় পুরাতন নতুন এটা ভালো এটা মন্দ এটা হাই কোয়ালিটি এটা মধ্যম কোয়ালিটি যেটাই হোক রূপা যদি হয় তাহলে একটা একটার বরাবর ছাড়া বিক্রি করা যাবে না তাহলে একই পথ পুরাতনটা কম দামেরটা বিক্রি করেন বা বেশি দামেরটা বিক্রি করেন আপনি ভাড়াটা নিতে চান বা নিম্নমানের বিক্রি করে দিয়ে আরেকটা নেবেন একটা দিয়ে আরেকটা বিনিময় করা যাবে না ওলা বা জাহালাবাদ চাঁদের ক্ষেত্রেও একটা একটার উপরে কম বেশ করে তোমাদের চলবে না হারাম ওয়ালা এবান আর অনুপস্থিত এখন নাই এটাকে উপস্থিত দিয়ে বিক্রি করাও তোমরা করবে না এখন একটা আছে আর একটা নাই এটাকে বিক্রি করলাম বাকিতে এই বাকি রূপা এতগুলা দেওয়া হবে বা স্বর্ণ দেওয়া হবে এটাও চলবে না আমাদের এই পর্বের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে বিরতির পরে আবারও ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে আল্লাহর একত্রের প্রতি ভরসা একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক জানতে হবে শির্ক থেকে সম্পূর্ণ বিরত থাকা শির্ক মহাপা কোনো সন্দেহ নেই এবং সেটা ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট আবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন Hasan Jamil Shahidullah Khan Madani doctor Hafez A B M Hezbullah Akramuzzaman bin Salam Muzaffar bin মহসিন মোহাম্মদুল হাসান আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় এবং ইসলামের মূল ভিত্তি খবরকে ইসলাম আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা আজ রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem. That are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. the place to knock Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? the opportunity to ask But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? the freedom to unmask So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সুন্না ইচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমা আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবু সৈয়দ খুদির রাজিয়াল্লাহ তাল আনহুর হাদিসের আলোচনা করতেছিলাম যে সুদের মূল যেটা হলো এই রূপা এবং সোনা এবং এর অর্থে আসবে টাকা পয়সা রিয়াল ডলার দেড়হাম যা কিছু রুপি এগুলি সব আসবে এর অন্তর্ভুক্ত কাজেই এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা আমরা আমল করব ইনশাল্লাহ এ হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন আজ বিভিন্ন ধরনের স্বর্ণ রূপার ব্যবসার ক্ষেত্রে যা নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধর মধ্যে বিভিন্ন ধরনের খুব সূক্ষ্ম এই সুদের কারবারি হয়ে থাকে যারা স্বর্ণ ব্যবসায়ী রূপা ব্যবসায়ী তারা ভালো করেই জানেন কাজেই যেখানে সুদের আশঙ্কা রয়েছে সেখান থেকেই দূরে থাকতে হবে সুদ তো দূরের কথা কারণ এটা বিরাট জঘন্য এক অন্যায় ওয়ান ওবাদাত আবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح مثلا بمثل سواء بسواء يدا بيد فإذا اختلفت هذه الأصناف فبيعوا كيف شئتم إذا كان يدا بيد رواه مسلم সুদের ক্ষেত্রে এই হাদিসটি সবচেয়ে আমাদের ভালো করে মনে রাখতে হবে ওবাদাতুবনু সামেতের যে হাদিস সুদ হারাম এর নীতিমালা এর কারণ এই হাদিসটি আমাদের জন্য অত্যন্ত জরুরি এই হাদিসটা যদি আমরা বুঝে নিই ঠিক মতো তাহলে সুদ কিসে হয় কেমনে হয় কিভাবে হয় এটা আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে তাই আসুন আগ্রহ সহকারে অত্যন্ত ফ্রিভাবে আমাদের এই হাদিসটিকে শোনার চেষ্টা করুন ওবাদুল সামেত রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন স্বর্ণ স্বর্ণের বিনিময়ে ওয়াল ফিজ্জা তো বিল ফিজ্জা রূপা রূপার বিনিময়ে ওয়াল বুর্রু বিল বুর গম গমের বিনিময়ে ওয়াসাইর ও বিশ্বাইর জব জবের বিনিময়ে ওয়াত্তামর ও বিত্তামর খেজুর খেজুরের বিনিময়ে পরিবর্তে ওয়াল মিলহ বিল আর লবণ লবণের বিনিময়ে তাহলে স্বর্ণ রূপা গম জব আর খেজুর আর হলো কি লবণ এই চারটা জিনিস একটি আরেকটার বিনিময়ে সাওয়া আম্বে সাওয়া সমান সমান হতে হবে বরাবর হতে হবে ইয়াদ আনবে ইয়াদ হাত বা হাত হতে হবে একজন দিবে আরেকজন নিবে একজন তার হাত দিয়ে দিবে আরেকজন হাত দিয়ে গ্রহণ করবে অর্থাৎ উপস্থিত হতে হবে বাকিতে চলবে না ফাইজ আখতালাফাত তাহলে এই ছয়টা জিনিস দেওয়া নেওয়ার ক্ষেত্রে বেচা বিক্রির ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমান সমান হতে হবে এবং হাতে হাতে হতে হবে কোনো কম বেশ চলবে না বা কোনো প্রকার বাকি কোনোটা নগদ বাকি চলবে না এই শর্ত মনে রাখতে হবে সমান সমান এবং হাত বা হাত উপস্থিত শর্ত এর কম বেশ হলে সেটাই সুদে পরিণত হয়ে যাবে ফাইদাখতালাফাত হাদিল আসনাফ যখন এগুলি একটা সহিত বিপরীত হয়ে যাবে স্বর্ণের বিনিময়ে চাঁদি গমের বিনিময়ে স্বর্ণ যখন এগুলি একটা একটার সঙ্গে বিপরীত হয়ে যাবে একই জিন্স বা একই জিনিসের মধ্যে লেনদেন হবে না পরে একটা দ্বারা আরেকটা হবে তখন আল্লাহ বলেন ফাবি ফাশে সে তখন তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে বিক্রি করতে পারো সোনা দিয়ে চাঁদি চাঁদি দিয়ে সোনা বা খাদ্যদ্রব্য যেগুলি রয়েছে এগুলির মধ্যে তবে শর্ত হলো ইদা কানা ইয়াদান বিয়াদিন নগদ তখন শর্ত সমান সমান আর শর্ত না কারণ যখনই এর জিনিসটি পরিবর্তন হয়ে যাবে একটার বিনিময়ে আর একই ধরনের স্বর্ণ দিয়ে স্বর্ণ না বরং স্বর্ণ দিয়ে রূপ রূপ দিয়ে খাদ্য যখনই বিপরীত ধর্মী হয়ে যাবে তখন সমান সমান হওয়া শর্ত না তবে শর্ত হলো কি উপস্থিত লেনদেনটা ইয়াদান বেয়াদিন হাত ভাত হতে হবে বাকিতে চলবে না বাকি হলে সেখানে আবার সেটা হারাম হয়ে যাবে তাহলে একই ধরনের হলে দুইটা শর্ত সমান সমান এবং নগদ আর যদি বিপরীত জিনিস একটা একটার বিনিময়ে হয় তাহলে কম বেশ জায়েজ সমান হওয়া জরুরি না কারণ সবগুলির কোয়ালিটি এক না মান এক না দাম এক না মূল্য এক না তবে শর্ত উপস্থিত হতে হবে নগদে হতে হবে কোনোটা নগদে আর কোনোটা বাকি সেক্ষেত্রেও সেখানে উৎসুদ হয়ে যাবে সেটাও হারাম করে দেওয়া হলো এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো যে এই যে ছয়টা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে এই ছয়টাতেই কি সুদ হবে আর বাকি কোনো কিছুতে সুদ হবে না হবে না এখানে সমস্ত ওলামাইকরাম সমস্ত আইমাইকরাম রাজি আল্লাহ তাল আলম ঐক্যমত যে এই ছয়টা না বরং এই ছয়টা ছাড়াও এর মধ্যে যে কারণ পাওয়া যাচ্ছে এই কারণ যদি অন্য অন্য জিনিসের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রেও এই সুদের ব্যাপারটা কি হবে প্রযোজ্য হবে শুধুমাত্র জাহেরি মাঝাব এরা বলছে এই ছয়টা ছাড়া আর কোনোটাই চলবে না এই ছয়টাতেই সুদ হবে এর বাইরে আর অন্য কিছু সুদ হবে না তাহলে সকল ওলামাদের ঐক্যমত যে এইখানে সুদ হবে এই ধরনের জিনিস অন্য অন্যের সঙ্গেও যদি পাওয়া যায় সেটা হবে তবে এক্ষেত্রে মত পার্থক্য রয়েছে যে কারণটা কি সোনা এবং চাঁদিতে কি কারণ খাদ্যদ্রব্যে কি কারণ এই কারণ নিয়ে কিছু মত পার্থক্য রয়েছে তবে এখানে আমরা যে সঠিক যে মতটা সেটা আমরা বলার সুযোগ পাব স্বর্ণ এবং চাঁদের মধ্যে আসামানিয়া মূল্যবান জিনিস তাহলে স্বর্ণ চাঁদি মূল্যবান জিনিস এই ধরনের মূল্যবান যেটা নোট সেটা কোনো ধাতব্য জিনিসের হোক বা কাগজের হোক এগুলি মূল্যবান জিনিস মূল্যবান জিনিস যতগুলি রয়েছে সবগুলি এই স্বর্ণ এবং চাঁদির অন্তর্ভুক্ত হবে তাহলে যে কোনো মূল্যবান জিনিস একটা আরেকটার সঙ্গে একই ধরনের যদি হয় একই জিনিস হয় তাহলে একটা আরেকটার উপরে বেশি করা যাবে না আর যখনই কম বেশ করা যাবে একটা আরেকটার সঙ্গে করা হবে যেমন হিরক রয়েছে বা তামা রয়েছে বা যে কোনো মূল্যবান জিনিস এই মূল্যবান জিনিস যখন এক জিনিস হবে তখন কম বেশ করা যাবে না সেটা বাকিতে করা যাবে না সমান সমান হতে হবে নগদে হতে হবে তবে ওইটা যদি আরেকটার সঙ্গে করা হয় তখন নগদ অবশ্যই হতে হবে তার কম বেশ তখন জায়জ হয়ে যাবে আর বাকি যেটা গম জব খেজুর এবং লবণ এই চারটা থেকে যে ইল্লত বা যে কারণ সেটা হলো কি খাদ্য যেটা মাপা যায় অথবা খাদ্য যেটাকে ওজন করা যায় তো যে কোনো খাদ্য দ্রব্য যাকে মাপা যায় অথবা ওজন করা যায় খাদ্য মাপযোগ্য অথবা খাদ্য সেটা ওজন কাঠার মাপ দিয়ে মাপ করা যায় অথবা বাটখারার মাপ দিয়ে ওজন করা যায় তাহলে খাদ্যের সঙ্গে মাপা অথবা ওজন এইটা হলো কারণ তাহলে যে কোনো খাদ্য দ্রব্য সেটা মাপা যায় তাহলে সেটাও সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই মতটা যারা বলেছেন এটা আমাদের জন্য যেমন বোঝা এবং বাস্তবে সেটাতে করার ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়ে যায় দর্শক শ্রোতা আপনাদেরকে কথাই বলবো যে মূল্যবান জিনিস যদি হয় স্বর্ণরূপার ক্ষেত্রে সেটা প্রযোজ্য এটাই কারণ স্বর্ণরূপা থেকে আমরা এই কারণটা পাই আর খাদ্য বাপযোগ্য বা ওজনযোগ্য এটাকে আমরা বাকি চারটা জিনিস থেকে আমরা কারণ আমরা জানতে পারি তাহলে এই ধরনের কারণ যেখানেই পাওয়া যাবে যেই জিনিসের মধ্যে পাওয়া যাবে হালাল বস্তু সেখানে এই ধরনের আমরা সুদ হারামের কারণ আমরা সেট করতে পারবো এখানে আমাদের যে কথাটা মনে রাখতে হবে যে এই বিষয়গুলি আমাদের সূক্ষ্মভাবে সুন্দরভাবে জানা কিন্তু অত্যন্ত জরুরি যে কথাগুলি আমরা বলতেছি খুব ধীরে স্থিরে আপনাদের কাছে বলার চেষ্টা পাচ্ছি যাতে করে আমরা সবাই এই জিনিসগুলি বুঝতে পারি কারণ আর সুদ এমন একটা অবস্থা গ্রাম গঞ্জ শহর বন্দর গরিব ধনী ছোট বড় বিদেশ শহর দেশে বিদেশে এর ব্যাপারটা বড় কঠিন হয়ে গেছে আজ দেখা যায় পবিত্র মক্কা মদিনাই ভূমিতে যাবে চাকরি করতে যাওয়ার আগে চক্রহারে সুদের উপরে টাকা নিয়ে চলো ওখানে গিয়ে হজ করলে ওমরা করলে সব শেষ হয়ে যাবে এত বড় অন্যায় কিন্তু ঠিক না আপনাকে সুদের উপরে টাকা নিয়ে বাড়ি করতে হবে বড় ফ্যাক্টরি করতে হবে বড় বিল্ডিং করতে হবে এই কাজ তো আল্লাহ করতে বলে নাই এক্ষেত্রে আমরা সুদকে সম্পূর্ণভাবে ত্যাগ করার জন্য আমরা প্রস্তুতি নিব ইমানি শক্তি হলে সম্ভব আর না হলে কিন্তু সম্ভব না ওয়ান আবি তো রাজি আল্লাহ তালা আনহকাল قال رسول الله صلى الله عليه وسلم الذهب بالذهب وزنا بوزن مثلا بمثل والفضة بالفضة وزنا بوزن ومثلا بمثل فمن زاد أو استزاد فهو ربا রাহু মুসলিম আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী আলাইহিসসালাম বলেছেন আয-যাহাবু বিয-যাহাব স্বর্ণ স্বর্ণের বিনিময়ে বেচা কিনা হলে ওয়াজনান বিওয়াজেন সমান সমান ওজন হতে হবে ওজনের মাধ্যমে যদি এটা বিক্রি করা হয় মিসলান বে মিসলিন বরাবর হতে হবে ওজন করে বরাবর সমান সমান ওজন হতে হবে অলফিজা বিল ওজনান বে ওজনিন রূপাও রূপাও কি ওজন করে মিসলান বে মিসলিন সমান সমান হতে হবে বরাবর হতে হবে কম বেশ চলবে না ফামান জাদা কেউ যদি অতিরিক্ত দেয় ঐস্তাজাদ অথবা বেশি চায় ফাউয়া বা সেটাই হয়ে যাবে সুদ তাহলে বেশি দেওয়াও যাবে না নেওয়াও যাবে না যে খাওয়াবে সুদ আর যে খাবে যে লিখবে আর যে সাক্ষী থাকবে হোম সাওয়া সবাই বরাবর পাপের ক্ষেত্রে যে কথা আমরা ইতিপূর্বে হারিসে জানতে পেরেছি তো এই হাদিস দ্বারা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল সোনা চাঁদি সমান সমান হওয়া জরুরি এটা আমাদেরকে মনে রাখতে হবে কম বেশ হলে সুদ হয়ে যাবে ওয়ান আবি সাইদ খুদির রাজি আল্লাহ তালা ওয়া আবি হুরাইরা রাজি আল্লাহ তালা আনহুমা আন্না রাসুল আল্লাহ সাল্লামা ইসলাম আলা রাজুলান আলা খাইবার ফাজা আহু বে তামরিন জানিবিন ফকাল রসুল্লাহ সাল্লাম আকুল্লু তামরি খাইবারা হা কাদা ফকাল من আল্লাহ ইয়া রসুল আল্লাহ আবু সৈদ رضي الله আল্লাহ عنه এবং আবু হরার থেকে বর্ণিত দুইজনে বলেন আল্লাহ নবী আলিসালাম একজন মানুষকে খয়বারের খেজুর নিয়ে আসার জন্য ওখানে নিযুক্ত করলেন সে যখন এসে গেল দেখা গেল সব খেজুরগুলি উন্নত মানের আল্লাহ নবী ইসলাম বললেন আকল্লু তামরি খাইবার হা কাদা খাইবারের কি সব খেজুর এই উন্নত মানের ফাঁকা আল্লাহ ওই লোকটি বললেন যে না হে আল্লাহ রাসুল সব খেজুর তো এই উন্নত মানের না খাইবারের কিছু ভালো আছে উন্নত কিছু মধ্যম কিছু নিম্ন মানের তাহলে সব ভালো করতে আসলো আল্লাহ রসুল আল্লাহ আইনে বললেন যে এই খারাপ খেজুরগুলি দুই সা মানে এক সা হলো আড়াই কেজি পরিমাণ এক সা দুই সা তিন সার বিনিময়ে এই ভালো খেজুরগুলো আমরা নিয়েছি অর্থাৎ খারাপ খেজুর দুই তিন সাত দিয়ে এটা এক সা মধ্যম খেজুর দুই সাত দিয়ে এটা এক সা আমরা ভালোগুলি এখানে কি করেছি নিয়েছি আল্লাহ নবী আসসালাম তাকে এইভাবে নিষেধ করে দিলেন এবং তার যে শরীয়তের পন্থা পদ্ধতি সেটা জানিয়ে দিলেন বাকি পর্বে আমরা এই হাদিসটি পূর্ণ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুদমুক্ত করার তৌফিক দান করুন ওয়া ওয়াখির ওয়ানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইখলাস পবিত্র কোরআনের তিন ভাগে